একটা শান্ত গরমের সন্ধ্যা আর আন্টি মেরি ম্যাক্স আর টেমিকে দেখতে এসেছিল আরে বাচ্চারা এটা ক্যাম্পে যাওয়ার জন্য বেশ ভালো রাত না ক্যাম্প রাতে হ্যাঁ ক্যাম্প আর ঘোরাফেরা আন্টি মেরি বলল আন্টি মেরি নিজের তাঁবু সাথেই এনেছিল তাই বাচ্চারা সেটা খাঁটাতে সাহায্য করল ওই সন্ধ্যায় ওরা তাঁবুর বাইরে ঘাসের উপর শুয়ে আকাশের তারা দেখছিল ম্যাক্স আন্টি মেরি একটা চকচকে তারাকে ইশারায় দেখিয়ে বলে তুমি কি ওই বড় লাল তারাটা দেখতে পাচ্ছ ওটাই মঙ্গল বা যখন আমি বড় হব তখন মঙ্গলে চলে যাব ম্যাক্স ওপরের তারাদের দেখতে দেখতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল রাজ্যে টেমি নিজের বইপত্র গোছাতে ব্যস্ত ছিল নিজের স্লিপিং ব্যাগটা গুছিয়ে নাও তখনই আঙ্কেল বেন ভেতরে আসে ও সবকিছু ঠিকই আছে আর বেশি সময় নেই তোমাদের হাতে আঙ্কেল বেন বললেন তাড়াতাড়ি চলো দুই সাহসী মহাকাশচারী নিজেদের বড় রূপর রকেটে চেপে আঙ্কেল বেনের দিকে যায় ম্যাক্স আর টেমি নিজেদের সিট বেল্ট লাগিয়ে নেয় সব ইঞ্জিন পরীক্ষা করো উল্টো গোনা শুরু দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ব্লাস্ট অফ ওরা দুজনে চেঁচিয়ে ওঠে দুই সাহসী ছোট্ট মহাকাশচারী নিজেদের চকচকের উপর রকেট মঙ্গলের দিকে ঘুরিয়ে নেয় কিছু সময় ধরে ওরা মঙ্গলের দিকেই যায় ওই দেখো টেমি ওই তো মঙ্গল ল্যান্ডিং এর জন্য তৈরি হও তাই চলো ওরা মঙ্গলে থামে আর ছোট্ট জানলা দিয়ে বাইরে দেখে বাহ আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি এটা খুবই রোমাঞ্চকর চলো মঙ্গল গ্রহটা ঘুরে দেখি দুই সাহসী ছোট্ট মহাকাশচারী তাদের ভারী মহাকাশ স্যুট পরে মঙ্গল গ্রহে হেঁটে ঘুরতে থাকে আর নিজেদের পায়ের ছাপ ফেলতে থাকে এরপর ম্যাক্স একটা মহাকাশ গাড়িতে আটকে যায় তখন টেমি বালি আর পাথর একটা বালতিতে ভরতে থাকে ওরা এদিক ওদিক দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না তখন হঠাৎ ওরা একটা জোরে শব্দ শুনতে পায় টেমি তাড়াতাড়ি একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে জন্তু কিন্তু ম্যাক্স দাঁড়িয়েই থাকে আর হাসে <laughs> এটা কোনো জানোয়ার না এটা আমার পেটের শব্দ আমার খুব খিদে পেয়েছে ও রকেটে ফিরে যায় আর সাথে করে আনা সব সুস্বাদু খাবার ওরা মঙ্গলে বসে খেতে থাকে এরপর ম্যাক্স নিজের ঘড়ি দেখে চলো সময় হয়েছে আমরা ফিরে যাই আমি মঙ্গল গ্রহে আমার উপস্থিতি প্রমাণ রাখতে একটা পতাকা ওড়াবো এটা বলে টেমি নিজের কাজে বেরিয়ে যায় চলে এসো ঘরে ফেরার সময় হয়ে গেছে আঙ্কেল বেন আমাদের অপেক্ষা করছেন ওরা নিজেদের মহাকাশ জানে ফিরে আসে আর জোর বিস্ফোরণের সাথে যাত্রা শুরু করে ওরা পৃথিবীতে ফিরে আসে আর সুরক্ষিতভাবে সমুদ্রে নামে আমরা মঙ্গল গ্রহ থেকে ফিরছি একটা পতাকাকে নাড়িয়ে টেমি খুশিতে চেঁচিয়ে বলে তুমি এই পতাকাটা কোথায় পেলে ম্যাক্স চেঁচিয়ে টেমির হাত ধরে কিছু অসাবধানী লোক এটা মঙ্গলে ফেলে এসেছিল আমার হাত ছেড়ে দাও ম্যাক্স ম্যাক্স ম্যাক্স হাত ছাড়ো ওঠো টেমি চেঁচিয়ে ওঠে ম্যাক্স একটা নতুন সূচনার সাথে ওঠে আর টেমিকে চেঁচাতে দেখে আর আন্টি মেরি দুজনকেই মন থেকে হাসায় <laughs>